তার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর পিস টিভি বাংলা মানবতার সমাধান Network, the solution for humanity.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 রব্বুল আলমিনের অনেক বড় রহম দয়া তাই আসুন আমরা সকলেই মিলে অরবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান না করলে এমন মুবারক কাজে কেউই শরিক হতে পারে না কারো পক্ষেই দিনের কাজ করা ভালো কাজ করা সম্ভব হয় না যদি রব্বুল আলমিন তৌফিক এনায়েত না করেন রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন বলেই আজকে আমরা দিনের কথা শোনার জন্য বসতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভালো কাজেই রব্বুল আলমিনের ইচ্ছা থাকা দরকার ভালো মন্দ সব কিছুই তো বলে আলমিনের ইচ্ছার উপর নির্ভর আমি যদি ভালো করি বুঝতে হবে আমার রব আমাকে ভালোবাসছেন আমার রব আমার মঙ্গল চাচ্ছেন তাই তিনি আমাকে ভালো করার সুযোগ দিয়েছেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত রবের কাছে সে তৌফিক কামনা করি ও আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই আপনার দিনই কাজে আপনাকে পাওয়ার জন্য যত কাজ আমাকে করতে হয় সমস্ত কাজগুলো করার তৌফিক এনায়ত করেন মৃত্যুর সময় কালিমা সহ মৃত্যুবরণ করতে পারি তৌহিদের বিশ্বাসের উপর যেন মরতে পারি সে তৌফিক আমাদেরকে এনায়েত করেন আমিন প্রিয় বন্ধুগণ সুরা আত্মাউবার একশো এগারো নম্বর আয়াত এর একটু আবাদ করেছি যেটা অনেক দিন থেকে আলোচনা করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এই আয়াত রব্বুল আলমিন যে বক্তব্য দিয়েছেন আমরা আগে থেকে সেটা জেনে আসছি নতুন যারা সম্পৃক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই আয়াত রব্বুল আলমিন মুমিনদেরকে জান্নাত বিক্রি করার প্রস্তাব করেছেন মুমিনের জান এবং মালের বিনিময়ে মানে সহজ অর্থে অরবুল আলমিন বলছেন ও মুমিন তুমি যদি তোমার জানটাকে আমার হুকুম মতো পরিচালনা করো তুমি যদি তোমার মালকে আমার হুকুম মতো পরিচালনা করো আমার হুকুম মতো কামাও আমার হুকুম মতো খরচ করো আমার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকো যে কোনো কাজ করার সময় আমার সিদ্ধান্তের দিকে একবার নজর ফিরাও যে কাজটা যে আমি করছি আমার রবের সন্তুষ্টি আছে কিনা অনুমোদন আছে কিনা অনুমতি আছে কিনা প্রিয় নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল আলী আসাল্লাম শুধু আল্লাহর সন্তুষ্টি আছে এ ভেবে আমি করা শুরু করব না ওই কাজটা করার সিদ্ধান্ত নিব করব কিভাবে আমি দেখব প্রিয় নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই কাজটা কিভাবে করেছেন আমি করব আল্লাহর জন্যে কিন্তু পদ্ধতি হচ্ছে মোহাম্মদুর রসৌল্লাহর পদ্ধতি পদ্ধতি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন কারণ তিনি তো আমাদের জন্য উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ সেই স্বীকৃতি রব্বুল আলমিন দিয়েছেন মুমিনদেরকে বলেছেন তোমাদের উত্তম আদর্শ হচ্ছে অন্য কেউ নয় অন্য কেউ নয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ তালা আমার প্রিয় নবীকে আমাদের আদর্শ বানানোর তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি জীবনে ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক প্রতিটি ক্ষেত্রেই জননবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল আলী আসাল্লাম আমার আদর্শ হয় সে তৌফিক রব্বুল আলমিনের কাছে চেয়ে নিচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয়ের উপর গত কয়েক পর্ব থেকে লাগাতার আলোচনা করে আসছি অনেকের কাছে সেটা বিরক্তির কারণ হতে পারে অনেকের কাছে লাগতে পারে একটা বিষয়ে এত কথা বলতে হয় নাকি আবার অনেকে তিরস্কারও করতে পারেন যে নিজের স্বার্থের মধ্যে পড়লো নাকি এত গুরুত্ব দিয়ে তারা কেন এই কথাগুলো বলছে বলতে পারে নানা রকমের কথা আসতে পারে রসুল সাল্লাহ আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন তিনিও নানা রকমের কথা শুনেছেন আবুল আহাব পেছন থেকে বলতেন ইন্নাহু সাবিউন কাজাব যে সে ধর্মদ্রোহী মিথ্যাবাদী এরকম কথা আমাদেরকেও শুনতে হবে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের ওই হক কথা বলার জন্য যেমন রসুলের প্রকৃত কিছু নায়েব দুনিয়ায় থাকবেন আবার তাদেরকে বাধাগ্রস্ত করার জন্যে ওই আবুল আহাবের কিছু না প্রতিনিধিও তো দুনিয়ায় বেঁচে থাকবেন এটাই তো দুনিয়ার খেলা এইভাবেই তো চলবে কেমন পর্যন্ত এক সময় রব্বুল আলমিন আখেরাতে গিয়ে এই উভয় গ্রুপের মধ্যে ফায়সালা করে দিবেন কে সত্য কে মিথ্যা ইনশাআল্লাহ তালা সেই প্রত্যাশায় রইলাম আমরা ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ যে বিষয় নিয়ে কথা বলছি যে আমার দিন আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্যে আমার যে পদ্ধতি কর্মপন্থা আল্লাহর সাথে সম্পর্ক গর্ব কেন গর্ব ওই যে আমার সাথে রব্বুল আলমিনের চুক্তি যে আমি তার কথা মতো চললেই তিনি আমাকে জান্নাত দিবেন ওই চুক্তি অনুযায়ী ওই চুক্তির দাবি অনুযায়ী আমার কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি করণীয়র শেষ নাই বর্জনীয়রও শেষ নাই মোটামুটি একটু ধারণা দিচ্ছি আমরা যে এই জাতীয় কাজগুলো আমাকে করতে হবে এই জাতীয় কাজগুলো আমাকে বর্জন করতে হবে করণীয়র মধ্যে আমাদের মৌলিক যে বিষয়টা ছিল বক্তব্যটা ছিল যে যে কোনো কাজ করার সময় আমি আমার রবের দিকে তাকাবো শুধু আর কিচ্ছু না মাল খরচের সময় আমি আমার রবের দিকে তাকাবো যে তার অনুমোদন আছে কিনা আর কিচ্ছু না কোনো কঠিন কোনো বিষয় নয় আমি আমার সিস্টেমটা লক্ষ্য করব যে আমি কোন সিস্টেমে কাজটা করছি আমার রসুল এই সিস্টেমে করেছেন কিনা এভাবেই কিন্তু আমি খুব সহজেই আমার রবের সাথে ওই চুক্তি আমি অব্যাহত রাখতে পারবো ইনশা আল্লাহ তালা বর্জনীয়গুলো এগুলো আরও বেশি কঠিন আরও বেশি জরুরি আমার জন্য আরও বেশি প্রয়োজন কারণ চিকিৎসার চেয়ে বেঁচে থাকা আগুন নিভানোর চেয়ে আগুন যেন না লাগে এ বিষয়গুলো লক্ষ্য করা এগুলা বেশি জরুরি এগুলো বারবার বলা হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে এরকমভাবে ন্যাক আমল যতই করি আমারকে বেশি লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা যেন কোনো বদ আমল না আসে আল্লাহ তালা বলছেন ইন আউলিয়া উহু ইল্লাল মোত্তাকুন প্রকৃত অলি তো তারাই যারা মোত্তাকি আর তাকোয়া হচ্ছে না করার নাম করার নাম না তাকুয়া হচ্ছে গুনাহ ছাড়ার নাম আল্লাহর ভয়ে এটাই তো মোত্তাকির পরিচয় তো ন্যাক আমলের মাধ্যমেও মোত্তাকি হব কিন্তু সবচেয়ে বড় মোত্তাকি তিনি যিনি বদ আমলকে ছেড়েছেন বেশি আল্লাহর কাছে তিনিই তো সবচেয়ে বেশি দামি রবুল আলমিন বিভিন্ন জায়গায় বলেছেন সে কথা প্রিয় বন্ধুগণ তাই কোন কোন আমল এমন আছে যেগুলো আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করতে পারে আমার ওই সুন্দর মসৃণ রাস্তাটা সোজা রাস্তাটা সিরাতে মুস্তাকিম যেটা সহজ সরল পথ ছিল সরাসরি জান্নাতে চলে যাব। সেই জায়গাটায় আমাকে কে বাধাগ্রস্ত করছে কে নতুন শাখা রাস্তা খুলেছে যে ওই সোজা রাস্তায় নয় তুমি এই শাখা রাস্তায় ঢুকো শাখা রাস্তায় ঢুকে একসময় আমি দেখি সামনে তো জাহান্নাম আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আমার ওই সোজা রাস্তায় আমি চলবো বাঁকা আঁকা বাঁকা আশেপাশের শাখা রাস্তায় আমি যাব না কিভাবে চললে সেটা সম্ভব এবং সামনে যখন বাধাগুলো পাবো ওই বাধাগুলো আমি কিভাবে ডিঙ্গাবো সে কথাগুলোই আমরা বলছি সেই বাধাগুলো কি কি বাধা যদি আমি আগে আমার শত্রু যদি আগে আমি নির্দিষ্ট করতে পারি নির্ণয় করতে পারি আমার শত্রু যদি আমি আগে চিহ্নিত করতে পারি তাহলেই না আমি বাধা ডিঙ্গাতে পারবো আমি বুঝবো এটা আমার বাধা আমি তো এমনও মনে করতে পারি সে তো আমার সহযোগী তার সাথে একটু আলাপ আলোচনা করেনি দেখা যাবে তার সাথে আলাপ আলোচনা করতে গিয়ে তিনি আমাকে পাশের রাস্তা ধরিয়ে দিয়েছেন নওয়াজবিল্লা এমনও তো হতে পারে এই জন্য আমার শত্রু আমাকে চিহ্নিত করতে হবে যে এটা আমার শত্রু ওই শত্রুগুলোর মধ্যে আমরা শয়তানের কথা বলেছি আলোচনা এখনো আসিনি আসবো ইনশা আল্লাহ তালা আমরা নিজের নফসের কথা বলেছি আমরা মখলুক আমার আশপাশের কথা বলেছি এই আশপাশের কথা বলতে গিয়ে আমাদের এক পর্যায়ে চলে এসেছিল আলোচনা যে আমাদের ধর্মীয় গুরু কিছু আছেন দুনিয়ায় মুরব্বী যারা নিজেদেরকে রাহবার মনে করেন পীর মনে করেন যারা নিজেদেরকে আল্লাহওয়ালা মনে করেন বুজুর্গ মনে করেন যারা মনে করেন তারা মানুষকে আল্লাহ পাইয়ে দিবেন এটা আসলে তারা ভেতরে ভেতরে মনে করেন কিনা সেটা আমরা জানি না কিন্তু তারা মানুষের কাছে সেটাই প্রকাশ করেন রব্বুল আলমিন কিন্তু ভিন্ন কথা বলছেন রব্বুল আলমিন বলছেন এই জাতীয় মানুষদের মাকসাদ থাকে একটাই অন্যায়ভাবে মানুষের মালকে সম্পদকে গ্রাস করা এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখছি তাই অন্য কিছু নয় মানুষের দিন আকৃদা বিশ্বাসকে তাওহিদের বিশ্বাসকে মজবুত করার কোনো ফিকির নাই তাদের একটাই ধ্যান গান তাদের একটাই সমস্ত কার্যকলাপ এর মূলে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নিজের সম্পদকে সমৃদ্ধ করা নিজে আরও সম্পদশালী হওয়া উম্মত তার নিজের ভক্তবৃন্দ যারা তাদের দিনকে সমৃদ্ধ করা সেটা তৌহিদ এবং রিসালতের প্রকৃত যে দাবি তার উপর প্রতিষ্ঠিত করা শিরিক মুক্ত জীবন বানিয়ে দেওয়া বিদাত মুক্ত জীবনের রাস্তা দেখিয়ে দেওয়া সেই কোনো ফিকির নাই কোনো কাজ নাই আমরা দেখি আপনারাও তালাশ করলে দেখবেন আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করেন প্রিয় বন্ধুগণ হাজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তারা কত বড় মুহাদ্দিস ছিলেন এক একজন তাদের সাথেরই হজরত আবদুল্লা ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই তিনিও বহু বড় মুহাদ্দিস ছিলেন সে আবদুল্লা ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই চমৎকার একটি কথা বলেছেন সেই কথাটা আসলে কোরআনেরই কথা সেই কথাটা হাদিসেরই কথা তিনি নিজের ভাষায় বলেছেন তিনি বলেছেন মা আফসাদা ইল্লাল মুলুক ও রুসু ও রুহবানুহা তিনি বলেছেন যে দিনকে নষ্ট করার পেছনে তিন শ্রেণীর মানুষের হাত থাকে একটা স্বর্ণাক্ষরে লেখার মতো কথা যেটা তারা বহু বছর আগে বলে গেছেন আজকের প্রেক্ষাপটে সেটা বাস্তবতা আমরা হারে হারে উপলব্ধি করছি তিনি বলেছেন মা আফসাদাদ্দিন ইল্লাল মুলুক রাষ্ট্রপ্রধান ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকে দিনকে ধ্বংস করার জন্যে তারাই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দ্বিতীয় যে যাদের কারণে দিন নষ্ট হয় ধ্বংস হয় তারা হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক বলছেন ওয়াহবা রুসু সু খারাপ আলেম যাদের মাকসাদ সুদা কথা দুনিয়া দ্বারা আলেম যারা মানুষের সাথে সম্পর্ক গড়ে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্যে তিন নাম্বার হচ্ছে অরুবা আনুহা এবং সেই সমস্ত সুফিরা যারা দিনের লিবাস ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে এই তিন শ্রেণীর মানুষ দিনকে নষ্ট করে ধ্বংস করে কে বন্ধুগণ এ বিষয়ে আমরা আরো লম্বা চূড়া কথা বলবো ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ওমা তৌফিক ইল্লা আলাইকুম আহমতুল্লাহ তালা ওবরাকাতু متعطف لا ينتهي لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি পবিত্র হজ উপলক্ষে সমস্ত হাজিগণকে জানাই আন্তরিক মোবারকবাদ لبيك لا شريك لك لبيك সঠিক স্থানে আপনাকে জানাবেন যে কিভাবে আপনি সেখানে দাওয়াতে কাজ করেন দাওয়াতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত সময় ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আনছে ভালো বাতাবরণের মাঝে আর ওনারা এটা পেয়ে এত খুশি হয় তাদের জীবন পুরো বদলে যায় সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে ইসলাম পরিত্যাগ করতে তাদের আছে পরিণত পদ্ধতির সাথে এই ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরীভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়া কোথায় ও কখন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পরিবেশ কুসংস্কার আমাদের মধ্যে ঢুকেছে এটা একটি অপবিশ্বাস ইসলামী জ্ঞান না থাকার চলে আসে এগুলো আসলে শরিয়ার না ফলপ্রসূ আলোচনা তিনি সর্ব ধরনের রীতিনীতি আমার আব্দুর রাজাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজ্জামান বিন আব্দুসালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হুসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার এগুলোই পরিহার করতে হবে বান্দা এই জিনিসটাই হলো মূল আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা আজ রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম বন্ধুগণ বিরতির আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলের একটা উক্তি নিয়ে তিনি বলেছেন মা আফসাদুদ্দিন ইল্লাল মুলুক ও আহবা রুসু ও রুহবা নুহুম যে দিনকে ধ্বংস করেছে তিন শ্রেণীর মানুষ এক হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন তাদের মাধ্যমেও দিন নানাভাবে নানা সময়ে এগুলো ইতিহাস সাক্ষী আক্রান্ত হয়েছে আর এক শ্রেণীর মানুষ হচ্ছেন যারা দুনিয়াদার আলিম আর এক শ্রেণীর মানুষ হচ্ছেন দিনের লিবাস পরিধানকারী সুফি ওই সমস্ত সুফি সম্রাট সাহেবরা তারাই দিনকে ধ্বংস করেছেন প্রিয় বন্ধুগণ এই ইতিহাস আমাদের কাছে কোনো অপরিচিত বিষয় নয় এই বক্তব্য আমাদের কাছে কোনো অপরিচিত বিষয় নয় আমরা খুব বেশি দিন আগের কথা নয় বাদশাহ আকবরের কথা আমাদের মনে থাকার কথা যারা মোটামুটি ইতিহাসের সাথে সম্পৃক্ত আছেন তিনি এক নতুন দিন আবিষ্কার করেছিলেন যার নাম দিয়েছিলেন দিন এলাহি এই দিন এলাহি মূর্খ বাদশার জন্যে তৈরি করা কোনোভাবেই সম্ভব ছিল না তিনি তো ছিলেন জাহেল মূর্খ বাবা বাদশাহ ছিলেন তিনিও বাদশাহ হয়েছেন এখন যেমন বাবা পীর ছিলেন নিজেও পীর হয়ে যান যোগ্যতা থাকুক আর না থাকুক দুনিয়া চলছে এভাবে একই অবস্থায় তিনি বাদশাহ হয়েছেন রাজত্ব ক্ষমতা চালাচ্ছিলেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে তিনি একসময় দিনদারির দিক থেকে শেষ পর্যন্ত যে অবস্থায় পৌঁছেছিলেন ওই রকম ছিলেন না তিনি ভালোই ছিলেন দিন পালন করতেন ভালোভাবেই এবং জামাতে নামাজ পড়ার জন্য ইমাম নির্ধারণ ছিল সফরে গেলে আলাদা ইমাম ছিলেন বাড়িতে থাকলে আলাদা ইমাম ছিল প্রত্যেক জায়গার জন্য জামাতে নামাজ পড়ার ব্যবস্থা ছিল আল্লাহওয়ালাদের কাছে তিনি যেতেন আল্লাহওয়ালাদের মজলিসে বসতেন কিন্তু তাকে বিভ্রান্ত করলো কারা সাধারণ মানুষরা নয় তাকে বিভ্রান্ত করলো কারা ইয়াহুদ্দিন আসারা মুশ্রিকরা তখন আসে নাই তাকে বিভ্রান্ত করেছে দরবারের কিছু আলেমরা যাদেরকে আমরা দরবারি আলেম বলি এই সমস্ত নামদারি আলেমরা নিজেদের আখের গুসানের জন্য বাদশাকে রাজি করার জন্য বাদশাহ যা বলেন তাই বাদশাহ যদি রাতকে বলেন দিন তখন তারা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ওই রাতেই ছাতা ধরে বাদশাহ যদি দিনকে বলে রাত তারা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা গমতে থাকে সত্য কি মিথ্যা ওই দিকে তাদের কোনো মনোনিবেশ নাই জি হুজুর জি হুজুর এগুলো করে করে আসলে নিজেদের আখের গুছানো নিজেদের পকেট ভারী করা সুবিধাভোগী ওই সমস্ত আলিমদের কারণেই আসলে আকবর বিভ্রান্ত হয়েছিল ইতিহাসে এগুলো স্পষ্ট করে লেখা আছে আবুল ফজলের ইতিহাস কেউ ভুলে নেই সেই হাজি ইব্রাহিম সারহেন্দির কথা কেউ ভুলে নেই ভুলে নেই ফয়জির কথা যারা বাদশাহ আকবরের দরবারি আলেম ছিল মৌলবী তাজুল আরিফিন নামক একজন ছিলেন তিনিও বাদশাকে নানাভাবে বিভ্রান্ত করেছেন ছিলেন মোল্লা মুবারক নাগুরি ছিলেন তাগুরি মুল্লা আব্দুল নবী এই জাতীয় বহু আলেমের কথা ইতিহাসে পাওয়া যায় যারা বাদশাহ আকবরকে নানাভাবে বিভ্রান্ত করেছিল বাদশাহ আকবরের এই অবস্থার জন্য তারাই দায়ী ছিল বাদশাহ আকবর আলেমদের মজলিসে বসতেন তখন যখন মাস আলার আলোচনা হইত একজন একটা মাস আলা বললে পাশের থেকে আরেকজন বিরোধিতা করত জেনে শুনেই এই জন্যে করতো নিজের পাণ্ডিত্য জাহের করার জন্যে বাদশার কাছাকাছি পৌঁছার জন্যে বাচ্চা তখন দেখলেন আলেমদের মধ্যে এরকম হানাহানি এইরকম কাদা ছোড়াছুড়ি তাদের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হলো ঘৃণা সৃষ্টি হলো সময় সেটা দিনের উপর ঘৃণা সৃষ্টির দিকে চলে গেল এই বাচ্চা এক সময় বেদিন হয়ে গেলেন এই বাচ্চা নিজের মন মতো ইচ্ছা যা ইচ্ছা তাই করা শুরু করলেন একজন এসে সেজদায় পড়ে গেল তাজিমি সেজদা নাম দেওয়া হলো জায়েজ ফতুয়া দিয়ে দেওয়া হলো দিন তার আসল অবস্থা থেকে কিভাবে বিকৃত হলো এই সমস্ত সুবিধাভোগী আলেমদের দ্বারা এই সমস্ত দরবারি আলেমদের দ্বারা দরবার থেকে সুবিধা নেওয়ার জন্যে তার এমন কোনো কাজ ছিল না যেগুলো করে নাই এমন কোনো ফতুয়া নাই বাদশার মন মতো তিনি যা চেয়েছেন তাই বলেছেন যা চেয়েছেন তাই ফতুয়া দিয়েছেন এটা বৈধ এটা অবৈধ এটা করা যাবে এটা করা যাবে না বাদশার মন মতো তিনি যা বলেছেন তাই করেছেন আসলে ওই বাচ্চাকে কে বিভ্রান্ত করলো ওই বাচ্চাকে কে বিভ্রান্ত করলো কিন্তু হতাশার কোনো কারণ নাই এই জন্যে নাই যে বিভ্রান্ত বাদশাহ হাজারো বিভ্রান্তিতে পড়ুক অরবুল আলমিন এই তার প্রিয় নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে তার উম্মতকে এইভাবে ধ্বংস হতে দিবেন না আল্লাহ সুবহান তার রসুলের মাধ্যমে দিনকে কায়েম করে ঘোষণা দিয়ে দিচ্ছেন আলিয়ম দিন আলিকুম নিয়ামতি ইসলাম দিনা পরিপূর্ণতার ঘোষণা রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন এই দিনকে ইনশা আল্লাহ তালা আমরাও আশাবাদী আশাহত নই জগতে যত রকমের বিশৃঙ্খলা আসবে যত রকমের এই সমস্ত ভণ্ড প্রতারকরা আসবে ইনশা আল্লাহ তালা আমরাও দিনের দাওয়াত নিয়ে তৌহিদের দাওয়াত নিয়ে শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট কঠোর ইনশা আল্লাহ তালা কোনোভাবে আপোষ নাই শরীয়তের বিষয়ে তৌহিদের বিষয়ে কোনো আপোষ নাই শিরিক মুক্ত জীবন গড়ার ব্যাপারে কোনো আপোষ নাই ইনশা আল্লাহ এই কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা এই জাতীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে চালিয়ে যাব আপনারাও সচেতন হন আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের এই মিশনকে এগিয়ে নিতে চাই যে পুরা অঞ্চলটা আমাদের পুরা দুনিয়া থেকে আল্লাহ শিরিক উঠে যাক পুরা দুনিয়ায় গোটা পৃথিবীতে তৌহিদের ভিত্তি নতুন করে কায়েম হোক গোটা পৃথিবী থেকে বেদাহাত উঠে যাক সুন্না কায়েম হয়ে যাক হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম দিনকে যেভাবে করতে বলেছেন যেভাবে শিখিয়েছেন দেখিয়েছেন সমস্ত উম্মতে মুসলিমা দিনকে ঠিক সেভাবেই পালন করুক সেই প্রত্যাশা আমাদের আমরা এগিয়ে এসছি আপনারাও এগিয়ে আসুন আমাদের সাথে ইনশা আল্লাহ তালা উভয়ে মিলেই আমাদের দিনকে ইনশা আল্লাহ আমরা হেফাজত করবো ইনশা আল্লাহ বন্ধুগণ আজকের ওই সমস্ত ভণ্ড প্রতারকরা মানুষকে নানাভাবে নানা কৌশলে ছলে বলে মানুষকে বিভ্রান্ত করে আগেও করেছে এখনও করছে তারা ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে কি সব বলছে এই সমস্ত গলাবাজি ছাড়া কিচ্ছু না আমরা খেয়াল করেছি শুনি বিভ্রান্তিমূলক কথাবার্তা জাল হাদিস দিয়ে মৌজু হাদিস দিয়ে বানানো হাদিস দিয়ে কিসা কাহিনী ছাড়া কিছুই না হয় কারবালার ঘটনা শোনাবে মেয়ারাজের ঘটনা শোনাবে এমন এমন কথা বলবে রসুলকে কেন্দ্র করে যেগুলো কোনো হাদিসে নাই এমন এমন কথা বলবে হাসান হুসাইন সম্পর্কে যেগুলো হাদিসে নাই কারবালাই যেন এই দুনিয়ার মূল বিষয় এমনভাবে তা উপস্থাপন করবে মানুষের সামনে মানুষকে বিভ্রান্ত করার জন্যে পয়সা কামানোর জন্যে এত সুন্দর করে বক্তব্য দিলেই তো মানুষ পয়সা দিবে পয়সার লালচে এগুলো করা হচ্ছে মানুষকে হেদায়তের রাস্তায় আনার জন্যে নয় এটা নিশ্চিত করে বলা যায় নিশ্চিত করে বলা যায় যদি তাই না হয় আমরা শুনে থাকি আপনারাও হয়তো প্রত্যক্ষ করে থাকবেন বাস্তবতার সাথে অনেকের সম্পর্ক থাকতে পারে অনেক ভুক্তভোগী মানুষও আমাদের সাথে হয়তো সম্পৃক্ত আছেন পয়সার জন্যে ওই বক্তার সাথে আয়োজকদের ঝগড়া বিবাদের কথাও আমরা শুনেছি চুক্তি মোতাবিক পয়সা পান নাই এমন কথা শুনেছি রেগে গেছেন বয়ান করবেন না বক্তব্য দিবেন না বক্তব্যের আগেই পয়সা পরিশোধ করতে হবে বক্তব্যের আগেই পয়সা ব্যাংকে অ্যাকাউন্টে জমা করতে হবে বিশাল অঙ্কের পয়সার দাবি নিয়ে তারা আপনাদের কাছে যাচ্ছেন বোকার মতো বোকার মতো আমরাও তাদেরকে ডাকছি কেন ডাকছি কি লাভ এই সমস্ত ওয়াজ মাহফিল দিয়ে যেগুলোর মধ্যে হেদায়েত নাই যেগুলোর মধ্যে হেদায়েতের নূর নাই কোরআন সুন্নার কথা নাই মিথ্যা গল্প শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষের কানকে খুশি করার জন্য যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট নয় আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো মানুষকে জানানো নয় অথচ আল্লাহর হুকুম ছিল কোরআনে করিমের মধ্যে সুরাইয়াসিনের মধ্যে রব্বুল আলমিন কত কঠিনভাবে হুকুম করেছেন কথা তো তারই শোনা যাবে অনুসরণ তো তারই করা যাবে যার মধ্যে দুইটা গুণ থাকবে যিনি ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়তের কথা শোনান তার মধ্যে এই দুইটা গুণ যদি না থাকে তার কথা শোনা যাবে না এটা আল্লাহর হুকুম এক নম্বর গুণ হচ্ছে আলুকুম যিনি বিনিময় চান না কোনো বিনিময় চান না মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন বিনিময় কিসের অহুম মুহতাদুন নিজেও হেদায়ত প্রাপ্ত নিজেও আমল করেন ব্যক্তি জীবন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের ব্যক্তি জীবন সম্পর্কে আমরা এমন শুনেছি যেগুলো কোনো আলেমের ব্যক্তি জীবন হতে পারেন আল্লাহ তাহলে হেদায়ত নসিব করেন যে বন্ধুগণ তাদের কথা কেন শুনব কেন তাদেরকে দাওয়াত দিব কেন নিজের ইমান আকিদা বিশ্বাস নষ্ট করব আরও হাজারো সাধারণ মানুষের সহজ সরল মানুষের ইমান আকিদাকে বরবাদ করব আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এই হুকুমের বিরুদ্ধে আমি কেন অবস্থান নিব আল্লাহ তালা আমাদেরকে সহি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 ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hezbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzaq Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে করতেছেন ইসলাম কারণ আল্লাহ আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়